যন্ত্রণাদায়ক আজাব এজন্য যে তারা কুফরি করছিল هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে চমকদার আর চন্দ্রকে আলো হিসেবে এবং অতপর নির্ধারণ করেছেন এবং এর জন্য মঞ্জিল সমূহ যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলো সংখ্যা ও হিসাব আল্লাহ পাক এই সমস্ত কিছু এমনি বানিয়ে দেননি কিন্তু তদ্বিরের সাথে তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সেই সমস্ত লোকদের জন্য যাদের জ্ঞান আছে নিশ্চয়ই রাত দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সবই হল নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর এমন লোকদের ঠিকানা হল আগুন সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করেছিল إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين অবশ্য যেসব লোক ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হিদায়ত করবেন তাদের পালনকর্তা তাদের ইমানের মাধ্যমে তাদের তলদেশে প্রবাহিত হয় প্রশ্রবণসমূহ সুখময় কারণকুঞ্জে সেখানে তাদের প্রার্থনা হল পবিত্র তোমার সত্তা হে আল্লাহ আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য বলে ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر আর যদি আল্লাহ তাআলা মানুষকে যথাশীঘ্র অকল্যাণ পৌঁছে দেন যত শীঘ্র তারা কল্যাণ কামনা করে তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই আমি তাদেরকে তাদের দুষ্টামিতে ব্যতিগ্রস্ত ছেড়ে দিয়ে রাখি وإذا كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেইনি এমনিভাবে মনোপুত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি তখন তারা জালিম হয়ে গেছে অথচ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 নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয় আমি সেই নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে আমি যদি স্বীয় পরোয়ার দিগারের নাফর মানি করি তবে কঠিন দিবসের আজাদের ভয় করি فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون বলে দাও যদি আল্লাহ চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এ সম্পর্কে কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি তারপরেও কি তোমরা চিন্তা করবে না فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون অতপর তার চেয়ে বড় জালিম কে হবে যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করেছে কশ্চিন কালেও পাপীদের কোনো কল্যাণ হয় না أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না লাভ এবং বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী তুমি বলো তোমরা কি আল্লাহকে এমন বিষয় অবহিত করছো যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও জমিনের মাঝে তিনি পূত পবিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরিক করছ আর সমস্ত মানুষ একই ভুক্ত ছিল পরে পৃথক হয়ে গেছে আর একটি কথা যদি তোমার পরোয়ার দিগারের পক্ষ থেকে পূর্বে নির্ধারিত না হয়ে যেত তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত বস্তুত তারা বলে তার কাছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে কোন নির্দেশ এলো না কেন বলে দাও গায়েবের কথা আল্লাহ জানেন আমিও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 তোমাদেরই উপর পড়বে পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও অতপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে তখন আমি বাতলে দেব যা কিছু তোমরা করতে إنما مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون পার্থিব জীবনের উদাহরণ তেমনি যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় ভরে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগল এগুলো আমাদের হাতে আসবে হঠাৎ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 মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা তোমাদের বন্দিগি সম্পর্কে জানতাম না هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون তুমি জিজ্ঞেস করো কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা তখন তারা বলে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 فما لكم كيف تحكمون জিজ্ঞেস করো আছে কি কেউ তোমাদের শরিকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে বল আল্লাহ সত্য সঠিক পথ প্রদর্শন করেন সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য অতএব তোমাদের কি হল কেমন তোমাদের বিচার وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের উপর চলে অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু করে وما كان هذا الذي بين يديه ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين আর কোরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে যাতে কোনো সন্দেহ নেই তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين মানুষ কি বলে যে এটি বানিয়ে এনেছ বলে দাও তোমরা নিয়ে এসো একটি সুরা আর ডেকে নাও যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين কিন্তু কথা হলো এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করেছে যাকে বুঝতে তারা অক্ষম অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি এমনিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা অতএব লক্ষ্য করে দেখো কেমন হয়েছে পরিণতি আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না বস্তুত তোমার পরোয়ার দিগার যথার্থই জানেন দুরাচারদেরকে